খুলবে সোনালি সেদিন কবে খুলবে দুয়ার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে নায়ার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে খালি সেদিন কবে খুলবে দুয়ার ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে মজুলো মাসহায় বিচার পাবে ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে মজুলো মাসহায় বিচার পাবে বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয় বুক থেকে নেমে যাবে কষ্টের ভার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিবৃতে ঝরবে আর সোনালি সেদিন কবে খুলবে দুয়ার পবিত্র আলোতে ভরবে উঠোন হিংসা ক্রোধ হবে বন্ধ মানুষ মানুষ হবে মধুর স্বজন ছুটবে গন্ধ পবিত্র আলোতে ভরবে উঠুন হিংসা ক্রোধ হবে বন্ধ মানুষ মানুষ হবে মধুর সজন ছুটবে গন্ধ উপকারী মানুষের মনের আভায় দেশে ভরে আসবে সবুজ রাঙায় উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ রাঙায় ইনসাফ আদলের সজীব ধারায় দূর হয়ে যাবে সকল আধার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে জানি সেদিন কবে খুলবে দুয়ার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিবৃতে ঝরবে